السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এই কিতাব থেকে আপনাদের যে ধারাবাহিক দার্সে হাদিসের পাঠ চলে আসতেছে আশা করি আপনারা অধীর আগ্রহে আমাদের এই হাদিসের মহবাণী শোনার জন্য আগ্রহ সহকারে আমাদের সাথে আছেন ও থাকবেন গত দর্শে হাদিসে আমরা একটি হাদিস আবু উমামা আল বাহিলির বর্ণনা করেছিলাম এবং বলেছিলাম যে হাদিসটি বর্ণনার দিক থেকে দুর্বল হলেও ইবনুল মন্দির রাহেমাহুল্লাহ বলেন সমস্ত উম্মতে মুসলিমা এই হাদিসের অর্থের প্রতি ইজমা বা ঐক্য পোষণ করেছেন এর অর্থ হচ্ছে যাহা পানি যদি বেশি হয় এবং এর মধ্যে অপবিত্র কোনো বস্তু পড়ে যায় মিশ্রিত হয়ে যায় আর যদি তার কোনো পরিবর্তন না ঘটে তার স্বাদে রঙে এবং আপনার গন্ধে তাহলে বুঝতে হবে এই পানিটি পবিত্র রয়েছে আমাদের মনে রাখতে হবে অপবিত্র হওয়ার জন্য শর্ত তিনটি এক নম্বর হলো পানি যদি কম হয় তাহলে সেটা পড়ার সঙ্গে সঙ্গেই অপবিত্র হয়ে যাবে দুইশো সাতাশ লিটারের কম যদি হয় আর বেশি যদি হয় দুইশো সাতাশ এবং বেশি এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অপবিত্র বস্তু পড়লেই অপবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত ওই পানির তিনটি যে গুণের কথা হাদিসে এসেছে তার রং পরিবর্তন হয়ে যাওয়া অথবা তার স্বাদ পরিবর্তন হয়ে যাওয়া অথবা তার গন্ধের পরিবর্তন হয়ে যাওয়া এই তিনটার কোন একটি বা দুইটি বা তিনটি যদি একই সঙ্গে হয়ে যায় বা আলাদা করে হয় তাহলে বুঝতে হবে ওই পানিটি অপবিত্র হয়েছে এদের আমরা এটাও জানতে পেরেছি যে কোনো পবিত্র যদি পবিত্র জিনিস যদি কম পানি হোক আর বেশি পানি হোক তার মধ্যে পড়ে যায় এবং তার কোনো পরিবর্তনও ঘটে তাহলে সেটা অপবিত্র হবে না বরং পবিত্রই থাকবে আজ আমাদের যে হাদিস চার নম্বর হাদিস সেটা বর্ণনা করেছেন আবদুল্লাহ ওমার রাজিয়াল্লাহ তালা আনহু ইমাম ইবন হাজার আসকার রহমতুল্লাহ বলেন ওয়ান আবদুল্লাহ ইবন ওমরা রাজিয়াল্লাহ তালা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم إذا كان الماء قلتين لم يحمل الخبث وفي لفظ لم ينجس أو لم ينجس أخرجه আমরা প্রথমে হাদিসটির অর্থ জেনে নিই তার আগে আবদুল্লাহ ওমার একজন জালিলুল কাদার সাহাবি যিনি উমার ফারুকের ছেলে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে এতই মর্যাদা দান করেছিলেন যে মর্যাদাশীল যারা জাইলুল কাদার সাহাবি তাদের মধ্যে তিনি একজন অন্তর্ভুক্ত আবুর রাজিয়াল আনহুর পরে আবদুল্লাহ ওমার যারা বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন তাদেরই একজন তিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় এবং রাসুসাল্লামকে অনুকরণ এবং তাকে মান্য করার ব্যাপারে তার ইতাত আনুগত্য করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং তার জীবনে রাসুসাল্লামের প্রতিটি সুন্নতকে একেবারে ছোট হোক আর বড় হোক বাড়িতে হোক আর বাইরে হোক সবগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য একান্ত এক আগ্রহী এবং প্রহরী ছিলেন প্রতিটি পদে পদে রসুলের সুন্নতের একচ্ছত্র অনুসরণ তার জীবনে তিনি বাস্তবায়ন করার জন্য অত্যন্ত তিনি আগ্রহী এবং অত্যন্ত গুরুত্ব দান করতেন আবদুল্লাহ ওমার থেকে বর্ণনা করছেন হাদিসটিকে ইমাম ইবিন হাজার রহমতুল্লাহ আলাই তিনি বলেন কাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন পানি কুল্লাতেন দুই কুল্লা কুল্লার দিবচন কুল্লাতেন যখন পানি দুই কুল্লা সমপরিমাণ হবে তখন লাম মিলিল খাবাসা তাহলে সেটার মধ্যে যদি কোন অপবিত্র বস্তু পড়ে যায় তাহলে সেটা অপবিত্র হয় না এই হাদিসটি বর্ণনা করছে কে আখরাজাহুল আরবা চারজনে হাদিসটি বর্ণনা করেছে অর্থাৎ ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি মাজা এই হাদিসটিকে সহি বলেছেন ইবনু খোজাইমা এবং ইবনু হেব্বান এবং ইমা হাকিম তিনজন এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসটি সহি হাদিস এর দ্বারা বরং এই হাদিসটিকে বড় বড় সহি বলেছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম সাফি ইমা আবু ওবাইদ ইমা আহমদ ইমাম ইসহাক ইহাবনু মাহিন ইবনু খোজাইমা অন্য অন্য ইমাম গুন ইমাম তাহাবি ইমাম দারাকুতনি বহু প্রসিদ্ধ ওলামাই রাম মহাদিস নিজাম যারা এই হাদিসটির ব্যাপারে পন্ডিত তারা কিন্তু এই হাদিসটিকে সহি বলেছেন এই জন্যে এই সহি হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে পানির মধ্যে যদি পানিটা দুই কুল্লা বা দুইশো সাতাশ যেটা বর্তমান আমাদের আধুনিক মাপে লিটার বা কেজি হয় তাহলে সেই পানির মধ্যে নাপাক বস্তু পড়ে গেলে সেটা অপবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবর্তন না ঘটবে তাহলে আমরা সুস্পষ্ট হয়ে গেল রাসুসাল্লামের হাদিসের দ্বারা যে আমরা পানি পবিত্র না অপবিত্র সেটাকে বুঝবো কিভাবে একটা চমৎকার সুন্দর আমাদের জন্য একটা নীতিমালা বেঁধে দিলেন একটা প্রশ্ন করতে পারেন যে এখন তো পানি অনেক এই কোম্পানি আর বেশি পানি পবিত্র আর অপবিত্র এই ধরনের জিনিসগুলি এত কিছু কি প্রয়োজন হ্যাঁ আজও যখন আপনি হয়তো সফরে থাকবেন বা এমনও গ্রামগঞ্জ রয়েছে বা এমন নিবিড় পল্লী বা এমনও জায়গাতে যাবেন যেখানে হয়তো পানির স্বল্পতা বা আপনার যে কোনো সময়ে এই নীতিমালাগুলি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিয়েছেন যাতে করে আমরা পবিত্র এবং অপবিত্র অর্জনের ব্যাপারটা কারণ পবিত্র আপনাকে অর্জন করতে হবে আপনার কাপড় আপনার শরীর আপনার স্থান এগুলিকে অপবিত্র থেকে মুক্ত করার জন্য পানি আমাদের জন্য একটি মাধ্যম এই পানির যদি নীতিমালা আমাদের জানা না থাকে এক্ষেত্রে কিন্তু আমরা হয়তো অপবিত্রকে পবিত্র ভেবে ছেড়ে দিব অথবা যেটা পবিত্র সেটাকে হয়তো আমরা অপবিত্র মনে করব। এজন্য একটা নীতিমালা আমাদেরকে দেওয়া হলো যেন আমরা এটাকে সুন্দর করে আমাদের জীবনে কোনো প্রকার সমস্যা না হয় বন্ধুগণ এক্ষেত্রে মনে রাখতে হবে পরবর্তীতে আমাদের আসবে যে বাহ্যিক পবিত্রতা অর্জন করার জন্য এই পানি আমাদের এই পানি দ্বারা আমরা দুটি কাজ করে থাকি একটা হলো অপবিত্র বস্তু অপবিত্র জিনিস সে আমাদের শরীরে হোক কাপড়ে হোক বা স্থান হোক এখান থেকে এই পানি দিয়ে আমরা ধুয়ে দিতে পারি কিভাবে ধুবো সেটা আমাদের পরে আসবে আর একটা হলো কি এই পানি দ্বারা আমরা যদি ছোট অপবিত্র অবস্থায় থাকি তাহলে আমরা উজু করে সেই পবিত্রতা অর্জন করতে পারি আর যদি এমন হয় যে অপবিত্র বড় হয় কারণ অপবিত্র দুই প্রকার একটা বড় একটা ছোট বড় যেটা গোসল ছাড়া পবিত্র হওয়া যায় না আর ছোটটা যেটা উজু ছাড়া পবিত্র হওয়া যায় না এজন্য এর পরবর্তীতে বর্ণনা আসবে তবে এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে যোগ করিতে চাই যে পানি যদি না পাওয়া যায় তাহলে পানির পরিবর্তে যেটা আমাদের আসবে সেটা হলো মাটির তখন ব্যবহার তাহলে আমার অপবিত্র বস্তুকে দূর করার জন্য হয় পানির ব্যবহার পবিত্র পানি অথবা পবিত্র মাটির ব্যবহার যদি না থাকে অথবা ব্যবহারে যদি সমস্যা থাকে আর মনে রাখতে হবে যে এটা হলো বাহ্যিক পবিত্রতার জন্য আমাদের এই দুইটা বস্তু আল্লাহ রব নির্দিষ্ট করে দিয়েছেন এবং মনে রাখবেন পানি কিন্তু যেখানে পানি আল্লাহ রব্বুল্লা আরামিন মানুষের যেহেতু পানির নাম অপর নাম জীবন এই জন্য পানির ব্যবস্থা সর্বত্র করে দিয়েছেন ঠিক একই ভাবে পানি যদি না পাওয়া যায় তাহলে মাটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় সেই মাটি দিয়েও কিন্তু আমরা সেই পানির কাজ সারতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আরামিন আমাদের জন্য কত মহান কত দয়াময় কত রাহমান কত রাহিম যে আমাদের জন্য কি করলেন পানিরও ব্যবস্থা করলেন পানি না হলে তার পরিবর্তে মাটি দিয়ে তাইমম করেও সেই পবিত্রতা অর্জন এবং অপবিত্র বস্তু দূর করার এক সুন্দর ব্যবস্থা করে দিলেন এরপর যে আপনাদেরকে নিয়ে যাব পঞ্চম হাদিসে পঞ্চম হাদিসটি এটাও আবহর রাজি আল্লাহ তার আনু থেকে বর্ণিত হয়েছে ইমাম ইবনা হাজার আসকান রহমতুল্লাহ বলেন ওয়ান আবি হুরাইরা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب أخرجه مسلم وللبخاري لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود ولا يغتسل فيه من الجنابة চমৎকার একটি হাদিস এখান থেকে আমরা বেশ কিছু পবিত্রতার ক্ষেত্রে কিছু বিধান এখানে আমরা পেয়ে যাব আবু হরেরা রাজিয়াল্লাহ তালা আনহু কাদার সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন বদ্ধ পানি পুকুরের পানি বিলের পানি যে পানিটা প্রবাহিত না নদীর পানি না যেখানে কোন চতুর্দিক থেকে বদ্ধ রয়েছে এটা প্রবাহ হয় না বা এখান থেকে বাইরের কোনো পানি এসে এই পানিগুলিকে নিয়ে গিয়ে আবার নতুন পানি এখানে সংযোজন হয় না এমন যদি পুকুর বা পুষ্করী বা দিঘি বা জলাশয় হয় আল্লাহ নবী বলেন তোমাদের কেউ যেন এমন বদ্ধ পানিতে গোসল না করে ও জুনুব জন্মি অবস্থার গোসল জন্মি বলা হয় বীর্য পাত হওয়ার কারণে বীর্য স্খলন হওয়ার কারণে যে গোসল ফরজ হয় সেটা স্বপ্নদোষের যোগে হোক অথবা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হোক যদি এই বীর্য পাতের কারণে অথবা অন্য যে কোনো কারণে কেউ হস্তমথন করে যেটা অন্যায় হারাম বা যে কোনো উপায়ে যদি কাউরি বীর্যপাত হয়ে যায় তাহলে তার প্রতি গোসল ফরজ হয়ে যায় ছোট্ট বিরতির পরে শ্রোতা মন্ডলী আবারও আপনাদের কাছে আমরা ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ নবীজি সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনু ওমর রাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ কর সুনার ইবনে মাজা তৃতীয় খণ্ড বন্ধক অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর দু হাজার চারশো তেতাল্লিশ السلام عليكم ورحمة الله وبركاته বিরতির আগে বলছিলাম যে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে একটা দিক নির্দেশনা দিলেন যে বীর্যস্খলনের কারণে যে গোসল ফরজ হয়ে যায় যাকে জুনবি বলে এই গোসলটা কোন বদ্ধ পানির মধ্যে করা উচিত নয় এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহি মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন এই হাদিসটি ইমাম বুখারির বর্ণায় রয়েছে যে পানি বদ্ধ এবং সেটা কি প্রবাহিত হয় না কোন সময় বৃষ্টির পানি এসে বা বাইরের পানি এসে একেবারে পুরো বছর বন্ধ থাকে এই এমন পানির মধ্যে যেন তোমাদের কেউ পেশাব না করে সুম্মা আল্লাহ নবী আশ্চর্য বলছেন যে একটা বদ্ধ পানি চলে না প্রবাহিত পানির মধ্যে পেশাব করে আবার ওখানে কেউ তোমাদের গোসল করে এটা কেমন হতে পারে এটা কি সম্ভব আবুদাউদের বর্ণায় আছে যেন ওই বদ্ধ পানির মধ্যে সে জানাবাতের অর্থাৎ বীর্যপাতের কারণে যে গোসল ফরজ হয় সেই গোসল যেন না করে আবুদাউদ মুসলিম এবং বুখারির সমস্ত বর্ণা থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে দাঁড়ায় প্রিয় শ্রোতা ও দর্শক সেটা হলো এই যে একটা বদ্ধ পানি যদি হয় পানি যদি বেশিও হয় তো এই পানির মধ্যে যদি কেউ জানাবাতের খরচ গোসল এখানে করেন অথবা সেখানে পেশাব করে তাহলে দেখা যাবে যে ওই পানিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ওই পানিটা হয়তো পেশাব করার ফলে তার রঙে এবং স্বাদে এবং গন্ধে পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে মনে রাখতে হবে যদি পানিটা কম হয় আর সেখানে জানাবাতের গোসল করে তাহলে সেই পানিটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর যদি পানি বেশিও হয় তাহলে সেখানে পেশাব করে একদিন দুই দিন একজন দুইজন করতে করতে পানিটার রঙে অথবা স্বাদে অথবা তার গন্ধে একটা পরিবর্তন আসবে যার ফলে এই যে পানির অপর নাম জীবন এই পানিটা নোংরা হয়ে যাবে এমনকি অপবিত্র হয়ে যেতে পারে যার ফলে একজন দুইজনের কারণে অনেক মানুষের এক বিপদ চলে আসবে এক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমরা কোনো ক্রমেই আমরা পানির মধ্যে ফরজ গোসল পানির মধ্যে ডুব দিয়ে আমরা করব না সেখানে করলে আবার পেশাবও আমরা কখনো করব না অনেক সময় হতে পারে যে গোসল করতে নেমেছে পুকুরের মাঝে হয়তো পেশাবের চাপ এসেছে এখন ওইখান থেকে উঠে আবার বাড়ি বা কোথাও একটা স্থানে গিয়ে এই প্রয়োজন না মিটিয়ে পানির মধ্যে যদি কেউ ছেড়ে দেয় তাহলে একটা বিরাট অন্যায় হবে এই পানিকে নোংরা করে দেওয়া হবে বা অপবিত্র পর্যায়ে চলে যাবে বা পানিটা দূষিত হয়ে যাবে বা এর মাঝে ব্যাকটেরিয়া বা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে এক্ষেত্রে আমরা বলবো বন্ধুগণ যে পানিকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের পবিত্র পানি দিয়ে আমাদের পবিত্রতা অর্জন করে আমাদের দায়িত্ব এরপরে আমরা আরো সামনে এগিয়ে যাই যে ছয় নম্বর হাদিসে বর্ণিত হয়েছে ইমাম হাজার রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন ওয়ান রাজুলিন صاحب النبي صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يغتسل المرأة بفضل الرجل أو الرجل بفضل المرأة وليغترف جميعا أخرجه أبو داود والنسائي وإسناده صحيح ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই বলেন যে একজন মানুষ যিনি রাসুল সাল্লামের সাহাবি সোহবাত লাভ করেছিলেন অর্থাৎ রাসুল সাল্লামের একজন সাহাবি থেকে বর্ণিত মনে রাখতে হবে সমস্ত সাহাবা একরাম তারা অদুল বিশ্বস্ত তারা বিশ্বাসযোগ্য কাজে কোনো সাহাবির যদি নাম অপরিচিত না জানা থাকে তাতে হাদিসের সহি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এটাই হলো সমস্ত মহাদ্দেসিনদের একটাই মত এটাই হলো তাদের বিধান ওসুল এজন্যে এই সাহাবির নাম আমরা যদিও জানতে না পারি তারপরও কিন্তু আমাদের সেই হাদিসটি যে সহি এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাম একজন সাহাবি আল্লাহর নবী বাচনিক হাদিস বর্ণনা করেন যে নাহা রাসুল্লাহ সাল্লাম রাসুল্লাহাম নিষেধ করে দিয়েছেন কি নিষেধ করেছেন আমি রাজুল বিফাজলিল মারা আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করেছেন কি নিষেধ করেছেন স্বামী স্ত্রী মিলনের পরে স্বামী গোসল করে পাত্রের মধ্যে অবশিষ্ট যে পানি থাকবে ওই পানি দিয়ে যেন স্ত্রী গোসল না করেন অথবা স্ত্রী ফরজ গোসল মিলনের পরে পানি পানিতে গড়েছেন ওইখানে কিছু অবশিষ্ট পানি থেকে গেছে আর ওই পানিতে এখন তার স্বামী গোসল করতে চায় এমনটা যেন না করে তাহলে বোঝা গেল ফরজ গোসল যদি স্বামী স্ত্রী একসঙ্গে করতে চান তাহলে সেটা যায় তাই বলছেন দুইজনে একসঙ্গে ওইখান থেকে পানি হাত ভরে বা কোনো ছোট্ট মগ দিয়ে বা কিছু দিয়ে সেটাকে উঠিয়ে উঠে দুইজনে গোসল করবে একতারিফা বলে আসলে হাত দিয়ে উঠিয়ে উঠে পানি নিয়ে গোসল করা তাহলে হারিস দ্বারা বুঝতে পারলাম যে একজন গোসল করে অবশিষ্ট পানি দিয়ে আরেকজন গোসল করতে পারবে না তবে দুইজনে যদি একই সঙ্গে ওইখান থেকে পাত্র থেকে পানি নিয়ে নিয়ে উঠিয়ে গোসল করে তা জায়জ রয়েছে এই হাদিসটি আবু দাউদ এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং এই হাদিসটির ইসনাদ বা বর্ণনা সূত্র সহি বলে ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলে দিয়েছেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী খরচ গোসল হয়ে গেলে মিলনের পরে একই সঙ্গে পানি উঠিয়ে উঠিয়ে গোসল করতে পারবে একজনের পানি অবশিষ্ট পানি দিয়ে আরেকজন গোসল করতে পারবেন না এর পরবর্তী হাদিস দ্বারা আমরা এই মশলাটির বিষয়টি আরো আপনাদের কাছে সুস্পষ্ট করে দিব এরপরে যে হাদিসটি আছে সেটি হলো ইমাম ইবিন হাজার আসকর রহমতুল্লাহ আলাই বলেন আরো একটি হাদিস তিনি বর্ণনা করে বলেন বলে আসহাব সুনান اغتسل بعض ازواج النبي صلى الله عليه وسلم في جفنه فجاء النبي صلى الله عليه وسلم يغتسل منها فقالت له إني كنت جنبا فقال إن الماء لا يجنب وصحه الترمذي وابن خزيمة এই হাদিসটি সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে অর্থাৎ আবুদাউদ রাসে তিরমিজি বিভিন্ন মাজায় এই ধরনের শব্দে যে রাসুসাল্লামের জনৈক একজন অর্ধাঙ্গিনী তিনি একটা বড় পাত্রের গোসল করেছিলেন ফরজ গোসল করার পরে এরপরে যখন দেখলেন যে পীর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম ওইখান থেকে গোসল করতে চাইলেন তখন তার ওই স্ত্রী বললেন হে আল্লাহ রাসুল আমি তো জুনবি অবস্থায় অর্থাৎ আমার যে ফরজ গোসল হয়েছিল মিলন করার জন্য ওই গোসল তো এই পানি থেকে আমি করেছি তখন আল্লাহ নবী আলাইসাল্লাম বললেন এই পানি তো আর জন্মি হয়ে যায় নাই তুমি যে অপবিত্র হয়েছিলে গোসল করেছে ওইটাতে পানির মধ্যে কি হয়ে যায় নাই স্থানান্তর বা অতিক্রম করে নাই এই হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন এবং ইমনি খোজামেও সহি বলেছেন শরীয়তের বিধান হলো আমরা আমাদের শ্রোতা মন্ডলীকে বলবো জ্ঞাত করব যে যদি পানি অবশিষ্ট পানি দিয়ে গোসল করা জায়জ রয়েছে আল্লাহ নবী আলিসালাম করেছেন তবে যাতে করে ওই পানিটা গোসল করতে গিয়ে আগে যিনি করবেন নোংরা বা খারাপ কিছু না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে আর দুই নম্বরে মহানবী মোহাম্মদ রসুল্লাহাম তিনিও তার স্ত্রীর সঙ্গে একসঙ্গে গোসল করেছেন এর দ্বারা আমাদের জন্য একসঙ্গে গোসল করা যায় সাব্যস্ত হলো এবং পানি অবশিষ্ট পানি দিয়ে একজনের গোসলের অবশিষ্ট পানি দিয়ে আর একজনও গোসল করতে পারবেন এটাও সাব্যস্ত হয়ে গেল তবে মনে রাখতে হবে যে একসঙ্গে গোসল করা উত্তম একজনের অবশিষ্ট পানি দিয়ে আরেকজন পরে গোসল করা উত্তম হলো কি একই সঙ্গে গোসল করা এর মাধ্যমে মহাব্বত সৃষ্টি হবে এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে এক সুন্দর ভালোবাসা এবং প্রেম প্রীতি জন্ম নিবে এটাই হলো আমাদের দিক নির্দেশনার কারণ এক্ষেত্রে একজন আরেকজনের গোসল না করা এটাকে নিষেধ যেটা করা হয়েছে এটা হারামের জন্য করা হয় নাই না করাটা উত্তম এটাই বোঝানো হয়েছে বন্ধুগণ এই পর্যায়ে হাদিসটি হলো ওয়ান আবি হুরাইরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات أولاهن بالتراب أخرجه مسلم وفي لفظ الله فليرقه وللترمذي آخرهن أو أولاهن بالتراب একটি চমৎকার হাদিস আমাদের কাছে এসে গেল সেই হাদিসটা হলো কি যেটি আবহর রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন তিনি বর্ণনা করে বলেন প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কোন বর্তনে কোন পাত্রে কুকুর মুখ দিয়ে দিবে তখন সেটা পরিষ্কার করার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেন সেটা হলো কি যে সেটাকে সাতবার ধৌত করতে হবে প্রথমবার ওই পাত্রটাকে মাটি দিয়ে মেজে তারপরে আরো ছয় বার পানি দিয়ে তাকে ধৌত করতে হবে তাহলেই ওই পাত্রটি পবিত্র হয়ে যাবে মুসলিম বর্ণনা করেছেন অফিল অফজিল্লা ইমাম মুসলিমের অন্য বর্ণায় এসেছে মানে ওই পাত্রে যদি কোনো জিনিস থাকে খাদ্য বা পানীয় দুধ বা পানি বা খাদ্য কিছু তাহলে ওইটাকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে ওইটাকে সাতবার ধৌত করতে হবে তার প্রথমটা হবে মাটি দিয়ে মেজে নেওয়া এরপরে ছয়বার ধৌত করা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাদিসটি তার মধ্যে আছে আখের আর হন্যা আউলা না বিত্তরা তার মধ্যে সন্দেহ করা হয়েছে প্রথমবার অথবা শেষবার মাটিটা ধৌত করতে হবে নিঃসন্দেহে ইমাম মুসলিমের যে বর্ণনা প্রথমবার কারণ প্রথমবার মাটি দিয়ে যখন ধুয়ে নিব আমরা তার জীবাণুগুলি চলে যাবে এরপরে সাতবার যখন আমরা ধুবো তখন সেটা কিন্তু পবিত্র হওয়ার ক্ষেত্রে অনেক উত্তম হবে যেখানে আগে মাটি দিয়ে অথবা পরে এর সন্দেহযুক্ত এর চেয়ে উত্তম হাদিস হলো আমাদের কাছে কি যে সাতবার এর প্রথমবার মাটি দিয়ে মেজে নিয়ে এরপরে ছয়বার সেটাকে আমরা ধৌত করব। এর দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে কুকুরের যে অপবিত্রতা এটা অত্যন্ত কঠিন অপবিত্রতা জন্য অপবিত্র তিন প্রকার একটা কঠিন অপবিত্র একটা মধ্যম অপবিত্র এবং একটা হলো কি হালকা অপবিত্র সকলকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ অশেষ আপনাদের সুক্রিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু